ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন দেখো তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে আসে আর তখন বলে বিসমিল্লাহ হে আল্লাহ আমাদেরকে শয়তানের প্রভাব থেকে দূরে রাখো আর আমাদেরকে যে সন্তান দান করবে তাকেও শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখো অতপর তাদেরকে যে সন্তান দেয়া হবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না